হ্যাঁ সম্মানিত বান্ধব এবার আপনার দ্বিতীয় কথা যেটা বলি প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি বলছেন যে কোনো ব্যাগ কোনো মহাদ্দিস জি কোনো মহাদ্দেশ যদি কোনো একজন রাবিকে এক জায়গাতে বলেন যে উনি গ্রহণযোগ্য আরেক জায়গাতে বলেন অগ্রহণযোগ্য তাহলে এখন কি আমার ওই ব্যক্তির সম্পর্কে আমাদের কি হওয়া উচিত বা কি অবস্থান হওয়া উচিত ভাই কি শুনতেছেন আমার কথা লোটাস ভাই জি সময় সম্মানিত বন্ধুগণ তো হ্যাঁ আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ওই ব্যক্তি সময় আমাদের কি ধারণা হওয়া উচিত যে এক জায়গাতে তিনি বলেছেন হাদিসটা ওনার ওনার গ্রহণযোগ্য আর একটা গ্রহণযোগ্য নয় আপনি হয়তোবা আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে আপনি কি বুঝতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে আপনি আলবানি রাহমুল্লাহকে ইঙ্গিত করে কথা বলতেছেন সম্ভবত লোটাস ভাই হয়তো বা আপনি আলবাই রহমতুল্লাহকে ইঙ্গিত করে কথা বলেছেন যে কোনো কোনো হাদিসের ক্ষেত্রে যে তিনি আলবানি রহিমাহুল্লাহকে তিনি কোন জায়গায় হাদিসকে একজন রাবিকে ব্যাপারে বলেছেন যে উনি গ্রহণযোগ্য কোনো আরেক জায়গায় গ্রহণযোগ্য না এই তো এখন এখন কি আমাদের কর্তব্য হবে যে ওনার সব কিছুকে ই করে দেওয়া মানে এই কথা বলার কারণে তার সমস্ত প্রচেষ্টা হাদিসের গবেষণা ক্ষেত্রে তার যত প্রচেষ্টা সব কিছু বরবাদ করে দেওয়া অথবা তাকে তার কি গ্রহণ করব কি করব না এটা আমাদের কি করণীয় দেখেন হাদিসকে হাদিসের রাবি ইনি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না এটা হচ্ছে এটা নির্ভর করতেছে কিসের উপরে মহাদ্দেসিনদের কওলের উপর নির্ভর করতেছে মহাদ্দেসিনগণ তার ব্যাপারে কি কি মন্তব্য করেছেন মহাদ্দেসিনগণ তার ব্যাপারে কি কি মন্তব্য করেছেন যেমন একজন বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারি রহেমাহুল্লাহ কি বলেছেন ইমা তারপর ইমাম মুসলিম কি বলেছেন তারপরে সুফিয়ান সাউরি কি বলেছেন ইয়াহিয়া ইবনে মাইন কি বলেছেন হ্যাঁ তারপর ইমাম নাসাই কি বলেছেন এটার ভিত্তি করেই কিন্তু ওই হাদিসটির মানে ওই ব্যক্তি গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্যতা এটা প্রমাণিত হয় হ্যাঁ এটা এ ব্যাপারে এটা হচ্ছে এলমেল হেবাত আদিল এটা এদের একটা বিশেষ একটা বিষয় যিনি এলমুল জারহ তাদিল রাবিদের সম্পর্কে রাবির গ্রহণযোগ্যতা এবং অগ্রহণযোগ্যতা সম্পর্কে এটা বিশাল একটা জ্ঞান হ্যাঁ এবং প্রত্যেকটা রাবির জীবনের মধ্যে এই কথাগুলো লেখা আছে তার ব্যাপারে মহাদেশগুন কি কি বলেছেন কে কি বলেছেন এটার জন্য যদি পড়া হয় দেখবেন দেখবেন তাহজিবুল কামাল বিশাল ইমাম জাহাবির লেখা হ্যাঁ ইমাম ইয়ার ইমাম জাহাবির লেখা আল কামাল ফি ফি আসমায়ের রিজাল আল কামাল ফি আসমায়ের রিজাল বিশাল কিতাব আমার আমি দেখেছি এটা প্রায় বিশ থেকে বাইশ খণ্ড হ্যাঁ তারপরে তাহজিবুল কামাল তারপরে তবাকাত ইবনে সাদ হ্যাঁ, তারপরে এক অসংখ্য কিতাব আছে তারিখ ইবনে আশাকের যেই যেগুলোর মধ্যে রাবিদের জীবনী লেখা হয়েছে এবং সেই রাবির ব্যাপারে বর্ণাকারীর ব্যাপারে মহাদেশ সেগুন কে কি মন্তব্য করেছেন সেগুলো কিন্তু ডিটেলস আছে আলোচনা এখন কথা হচ্ছে যিনি একজন গ আবশ্যক হাদিসের গবেষণা করতে গিয়ে তিনি অনেক গবেষণা করার পরে কোন একজন বর্ণনাকারী সম্পর্কে তার কাছে যেটা প্রমাণিত হয়েছে যে তিনি এই হাদিসটা মহাদিসগুন তার ব্যাপারে বিরূপ মন্তব্য করেছেন তখন তিনি বলেছেন যে না এই ব্যক্তি গ্রহণযোগ্য নয় কিন্তু পরবর্তীতে হয়তো বা তার কাছে এটা দেখা গেল যে না আগের সেই তথ্যটা ভুল ছিল আগের তথ্যটা ভুল ছিল সঠিক হবে আসলে অন্য পরে খোঁজ খোঁজ নিয়ে পাওয়া গেল যে না আরো অন্যান্য মহাদেশগণ সে ব্যক্তিকে গ্রহণযোগ্য হিসেবে গ্রহণযোগ্য বলেছেন গ্রহণযোগ্য বলেছেন তাহলে ইনার কাছে এখন দুই শ্রেণীর দুই প্রকার মতে পাওয়া যাচ্ছে একদম আলেমের মতে সিনি গ্রহণযোগ্য আরেকজন হচ্ছে গ্রহণযোগ্য না এখন তিনি যখন পেয়েছিলেন যে মহাদিস নিকরাম তার ব্যাপারে অগ্রহণযোগ্য বলেছেন তখন তিনি মতামত দিয়েছিলেন যে অগ্রহণযোগ্য কিন্তু পরবর্তী গবেষণা দেখা গেল যে না পরবর্তীতে যে ওই ব্যক্তি আসলে গ্রহণযোগ্য অন্যান্য মন্তব্যকারীগণ সে মন্তব্য করে তার ব্যাপারে সুতরাং একজন আলেমের কি উচিত হবে যে না আগে যেটা বলছিলাম ওটাই ঠিক হ্যাঁ যেটা বলছি বলছি ওর ফিরে আসা যাবে না এখান থেকে ব্যাপারটা কি এরকম যে যেটা বলছি বলছি মুখ দিয়ে বাইর হয়েছে ওইটাই ঠিক এর বিপরীতে জিন্দগিতে যদি আরো আপনাকে হাদিস কোরআন দলিল ঢুকাই দেওয়া হয় মাথার মধ্যে তারপরে তাই ঘুরে আসবে না এটা কি কোনো আলেমের উচিত উচিত না কখনোই না বরং উচিত হবে যেটা যখন ভুল প্রমাণিত হবে নিজের ভুল থেকে সে সরে আসবে নিজের সঠিকটা সে বলবে যে না আগে যে কথা বলেছিলাম সেটা সঠিক ছিল না এটা হচ্ছে সঠিক এবং পরবর্তী মতটা তার গ্রহণযোগ্য পরবর্তী মত গ্রহণযোগ্য এবং এটা শুধু আলবান রহেমা হল না আলবান রহেমা হল না পৃথিবীর বড় আলমদের ক্ষেত্রে আপনি দেখেন আগে বলেছেন এক কথা পরে বলেছেন আরেক কথা হ্যাঁ আপনি দেখেন ইমাম আবু হানিফ রহেমাহুল্লাহ ইমাম শাফির কথা দেখেন ইমাম শাফির রহেমাহুল্লাহ আগে দিয়েছেন এক ফতোয়া পরে দিয়ে দিয়েছেন আরেকটি ফতোয়া আপনি কি জানেন এটা মাসলা ইমাম আহমদ বিন হাম্বল একটি মাসলার ক্ষেত্রে এক থেকে দুটা চারটা পাঁচটা পর্যন্ত কল আছে একবার বলেছেন এটা আরেকবার বলছেন ওটা আরেকবার বলছেন এটা আরেকজন বলছে এটা ইমা আবু হানিফ রহমান কি বলছেন লা তাকতুবা ইয়া আবা ইয়াকুব লা তাকতুবা কুল্লা শাই ফা আকুলু ইয়াউমা ওয়া আরজিউ আনহু গাদান তিনি ইমাম আবু হানিফা আবু ইয়াকুবকে লক্ষ্য করে বলছেন আবু ইউসুফকে যে আপনি আমার সব কথা লিখে রাখেন না হ্যাঁ ছাত্রকে বলতেছে তুমি আমার সব কথা লিখে রাখিও না কারণ আমি গতকালকে একটা কথা বলেছি সেটা আজকে আমি ফিরেও আসতে পারি সেটা আমি প্রত্যাবর্তন করতে পারি কারণ গতকালকে সেটা বলেছিলাম গবেষণা যতটুকু ধরা পড়েছিল সেভাবে বলেছি পরে সেটা থেকে আমি ফিরে আসতে পারি তো সময় তো বন্ধুগণ এটাই হচ্ছে আলেমদের স্বভাব আলেমদের উচিত এবং এটাই হল কর্তব্য যে ভুল যখন ধরা পড়বে সেখান থেকে ফিরে আসা এবং আলবান রহমাহুল্লার ক্ষেত্রে এটা ব্যতিক্রম ঘটেনি তিনি একজন বিশাল হাদিসের গবেষক এবং মহাদিস হ্যাঁ যার ব্যাপারে সৌদি আরবের সর্বোচ্চ লামা পরিষদের যিনি মুফতি ছিলেন শেখ আবদুল্লাহ বিন বাস রহমান বলছেন যে মা রাইতু তাহতা আদিম السماء اعلم بالحديث من মুহাম্মদ নাসির আলবানি ইবন মুহাম্মদ নাসির আলবানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইমাম বিন বাস বলতেছেন ইমাম মুহাম্মদ তিনি বলতেছেন যে আসমানের নিচে জমিনের উপরে বর্তমান যুগে হাদিসের ক্ষেত্রে এত বড় গবেষক আমি আর কাউকে দ্বিতীয়জন কাউকে দেখি নাই ইমাম বিন বাজ রহমাল্লাহ যে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের যিনি মুফতি তিনি কথা বলতে বাধ্য হচ্ছেন কারণ তার হাদিসের ক্ষেত্রে বিশাল পাণ্ডিত্য দেখে বিশাল পাণ্ডিত্যের মধ্যে তিনি দু একটা দু চারটা রাবির ক্ষেত্রে এক জায়গায় হয়তো বা এক কথা বলেছেন পরে সেখানে ফিরে এসেছেন এবং তার এই জিনিসগুলো নিয়ে পরবর্তী আলাদা একটা বই লিখেছেন সে বইটার নাম হচ্ছে তারা জো আত শেখ আল আলবানী আলবানি রহেমাহুল্লার পরিবর্তনকৃত মতামত সমূহ বা যে সমস্ত ক্ষেত্রে তিনি মত পরিবর্তন করেছেন সেই মর্মে একটা কিতাব তিনি মানে লেখা হয়েছে সেটা হচ্ছে তারা জুয়াত শেখ আলবানী আলবানী রাহেমহল্লা মানে পরিবর্তিত মত সমূহ অর্থাৎ আগে যে কথাগুলো তিনি বলেছিলেন সেটা সঠিক নয় সেখানে তিনি ফিরে এসেছেন এবং সর্বশেষ যেটা সেটাতে আলাদা করে বই আকারে বের করা হয়েছে এটা আমাদের যারা আলবান রহমানের বিরুদ্ধে অভিযোগ পেশ করেন তারা কিন্তু এই বইটা সম্পর্কে বেখবর যে আলবান রহমান লেটেস্ট মত কোনটা এবং সর্বশেষ সিদ্ধান্ত কোনটা এটা যদি তারা যত সেই কিতাবটা বইটা পড়ে দেখে তাহলে কিন্তু তার এই সমস্যাটা দূর হয়ে যাবে তো সম্মানিত বন্ধুগণ এখন আলবান রহমাহুল্লাহ তিনি জ্ঞানের ক্ষেত্রে তিনি মুসলিম জাতিকে যে উপহার দিয়ে গেছেন যে বিশাল তিনি সম্পত্তি রেখে গেছেন বর্তমানে মুসলিম উম্মার মাঝে যার ব্যাপারে বলা হচ্ছে যে তিনি ইবনে হাজার এবং ইমাম জাহেদের যুগকে ফেরত এনেছিলেন এই বর্তমান আধুনিক যুগে তার তিনি তো একজন মানুষ ছিলেন দু চারটা যে ভুল হবে না এমনটি হতেই পারে না হ্যাঁ তিনি মানব নন সুতরাং যদি ভুল হয়ে থাকে সে ভুলগুলো থেকে তিনি ফিরে এসেছেন এবং লেটেস্ট মতামতাই গ্রহণযোগ্য এই ভুল হওয়া তার মর্যাদার ক্ষেত্রে কোনো ঘাটতি নয় বরং তার মর্যাদাকে আরো বৃদ্ধি করবে তার এই ভুল হওয়াটা তার মর্যাদাকে বৃদ্ধি করবে তার মর্যাদার ক্ষেত্রে ঘাটতি হিসেবে গণ্য হবে না এবং এটাই হচ্ছে আলমদের উচিত এবং কর্তব্য আশা করি আপনার এই বিষয়টা আমি মানে বুঝাতে পেরেছি বা বলতে পেরেছি আল্লাহ রাবুল আলমী হেদায়তের একমাত্র মালিক তো আমি অনেকে প্রশ্ন আলবানি সম্পর্কে ভালো করে জানেন না আসলে তার হাদিসের গবেষণা যে কি জিনিস কি করে গেছেন তা তার জন্য আমি আলবান রহমুল্লাহ জীবনী অনুবাদ করেছি এবং এটা ইন্টারনেটে আমি দিয়েছি আমার ওয়েবসাইটেও আমি দিয়েছি এবং আরও বিভিন্ন ওয়েবসাইটে দিয়েছি আপনাদের সুবিধার্থে আমি আলবান আল্লাহ জীবনীটা আপনাদের এখানে আমি কিছুক্ষণের মধ্যে একটু পরে আমি এখানে লিঙ্কটা দিচ্ছি আপনারা আলবান আল্লাহ সে লিখিত বই পুস্তকগুলো আপনি যদি একবার পড়ে দেখেন দেখেন যে তিনি খেলে বইগুলো কি কি বই লিখেছেন আপনি আশ্চর্য হবেন হ্যাঁ সেগুলো আপনারা দেখবেন আশা করি এবং আমি মাইক ফ্রি করতেছি এবং আলবান আল্লাহ জীবনীটা আপনাদের উদ্দেশ্যে আমি দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ